যে একটা গুরুত্বপূর্ণ এবাদাত যার আত্মিক দিকটা হবে আল্লাহর জন্যে কিন্তু বাহ্যিক তার তার যে পদ্ধতি নিয়মটা যেটাকে বলি রাসুল সাল্লাহ সুন্নত অনুযায়ী হতে হবে আসুন যেমন সালাদটা আমরা একমাত্র আল্লাহর জন্য আদায় করব ঠিক অনুরূপভাবে ওই সালাতের পদ্ধতিটা একমাত্র মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিয়মে হতে হবে যখন আমরা ভিতরটা এবং বাইরটা একসঙ্গে করতে পারবো তখন কিন্তু আল্লাহ রবুল্লা আলমের কাছে সেটা কবুল হবে তাই তো আল্লাহর নবী আলিসাল্লাম বলেন তোমাদের ভ্যাস ভূষ তোমাদের আকৃতি দেখবে না কে কত সুন্দর দেখবে না তোমাদের সম্পদ কি তোমাদের কল্প অন্তর দেখবে যে আল্লাহর জন্য কটুক সেখানে ক্লাস ছিল বন্ধুগণ সালাতের প্রথমেই যে হাদিসটি এখানে এসেছে পদ্ধতিতে সেটা হলো আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী আল্লাহ সাল্লামা قال إذا قمت إلى الصلاة فأسبغ الوضوء ثم استقبل القبلة فكبر সুম্মাক রামা তেসরা মা কামিনাল কোরআন সুম্মার কা হাত্তা তাতমা ইন্না রা কেয়া ইলা আখিল হাদিস এই হাদিসটিকে হাদিস মুসিউসলাহ বলা হয় হাদিস মুসিউসলাহ এখানে হাদিসের শুরুটা ইমাম ইবিন হাজার আসকাল রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন নাই সংক্ষিপ্ত করার জন্য অনেক লম্বা হাদিস এ হাদিসটি সাতজনই বর্ণনা করেছেন অত্যন্ত সহি হাদিস যার উপরে আর কোন সহি হতে পারে না বোখারি মুসলিম আবুদাউদ নাসির তিরমিজি ইবনে মাজা মোসাদ আহমদ সবাই বর্ণনা করেছেন তবে এইখানের শব্দগুলি ইমাম বুখারি রহমতুল্লাহ আলের আসুন রাসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে রাসুলের সলাদ কি ছিল সেটা আমরা সুন্দরভাবে জেনে নিই এই হাদিসটির যে শুরুটা যে অর্থাৎ সালাত আদায়ে যে সুন্দর পদ্ধতি জানা ছিল না সালাত আদায়ে যে কি করেছিল ভুল ত্রুটি করেছিল ওই ব্যক্তির সালাদটা কি ছিল এবং কেমনভাবে আল্লাহ নবী আলিসাল্লাম তাকে সালাত আদায় করার জন্য নির্দেশ করলেন সেটা আমরা একটু জেনে নিই আল্লাহর নবী আলিসাল্লাম মসজিদ নবীতে সালাত আদায় করার পরে বসেছিলেন সাহাবা ইকলামদেরকে নিয়ে ইতিমধ্যে একজন মানুষ এসে মসজিদ নবীতে সালাত আদায় করা শুরু করলেন সালাত আদায়ের যা পদ্ধতি তার জানা ছিল সেইভাবে তাড়াতাড়ি করে কিভাবে সোজা দাঁড়াতে হয় কিভাবে সেজা করতে হয় রুকু করতে হয় জানা ছিল না হোড়া করে সোড়া করে সালাত আদায় করে ফেলেন যেমনটা আজ আমাদের দেখা যায় অনেকেই মসজিদে গিয়ে যেমন মুরগি ওই দানা খায় ঠক্কর দেয় কাকের মতো আর মুরগির মতো করে খালি উঠা বসা তো ওই সাহাবি সালাতের সবই ঠিক ছিল কিন্তু সমস্যা ছিল যে সালাতের যে কিছু রুকুন রয়েছে ফরজ কিছু শুনছে কিছু মুস্তাহাব রয়েছে এগুলিকে যথাযথভাবে পালন করতেছিলেন বিশেষ করে ফরজ রুকুনের ক্ষেত্রে কারণ যদি সালাতের ফরজ বা রুকুন ছুটে যায় তো সে সালাদটা পূর্ণই হবে না সুন্দর ছুটে গেলে নেকি কমবে তবে নামাজ হয়ে যাবে মোস্তাহাবের ক্ষেত্রে তাই তাহলে এই লোকটি সালাতের মধ্যে রুকুন বা ফরজগুলি ত্যাগ করতেছিলেন এসে সালাত আদায় করে আল্লাহ নবীর সামনে গিয়ে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফরাদ্দা আলহিসাম আল্লাহ নবী আলাইসালাম ওই ব্যক্তির সালামের উত্তর দিলেন দিয়ে কি বললেন এর যা ফসল ফসল্লে তুসাল্লি খেয়াল করেন আমার সঙ্গে হাদিসের শব্দ এর যা মানে ফিরে যাও ফসল্লি আবার সালাত আদায় করো কেন ফাইনাকালাম তুসাল্লি তুমি সালাত আদায় করো নাই সুভাজিম ও তো সালাত আদায় করে তারপরে তো এসে সালাম নবী আলিসালাম তারপরও তথাপি আল্লাহ নবী আলিসাল্লাম বললেন যাও সলাৎ আদায় করো তুমি সলাৎ আদায় করোই নাই বললেন না যে তোমার সলাৎ ঠিক মতো হয় নাই এই হয়েছে ওই হয়েছে বরং পূর্ণ নাফি মানে তোমার সলাৎ হয়ই নাই বেচারা আবার গিয়ে সলাৎ আদায় করলেন এদিক থেকে আল্লাহ নবী আলিসাল্লাম দেখা যাচ্ছে যে তিনি তার ওই সলাদটাকে ফলো করতেছেন দেখতেছেন ওই ব্যক্তির সালাত কিভাবে সে নামাজ আদায় করে আবারও বেচারা সালাত আদায় করে আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলেন আসসালাম আলাইকা রসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আপনার প্রতি সালাম আল্লাহ নবী তার সালামের উত্তর দিয়ে আবারও একই কথা বললেন এর যা ফসাল্লে ফাইন্দা কালাম তো সাল্লি চাও সালাত আদায় করো তুমি সালাত আদায় করো নি বেচারা আবার আবার বিপাকে পড়ছে এবার গিয়ে আবার সালাত আদায় করলো আবার এসে যেভাবে তার জানা ওইভাবে সালাত আদায় করে আল্লাহ নবীর কাছে আবারও সালাম দিলেন আল্লাহ নবী আবারও তাকে নির্দেশ করছেন যাও সালাত আদায় করো সালাত আদায় করো নাই ওই ব্যক্তি এবার আল্লাহর কসম খেয়ে বলছেন যে আল্লাহ রাসুল যে মহান রব্বুল্লা আলমিন যে মহান সত্তা আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন ওই মহান আল্লাহর কসম খেয়ে বলছি আমি কিন্তু এর চেয়ে আর ভালো সালাত আদায়ের পদ্ধতি ধতি জানি না আপনি আমাকে শিখিয়ে দিন সুহান জানি না আমাকে শিখাই দেন কে জানে না রাসুলের একজন সাহাবি কে শিক্ষা দিবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে স্বয়ং তাহলে এই হাদিসে যে শিক্ষা আল্লাহর নবী আলিসালাতাম ওই ব্যক্তিকে সালাতের পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন ওই পদ্ধতিটা কি আমাদের জন্য যথেষ্ট নয় প্রিয় দর্শক সালাতের ক্ষেত্রে আমরা আগেই বলে এসেছি যে বাহ্যিক পদ্ধতিটা যে কোনো এবাদতের পদ্ধতিটা হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এবং এবাদতটা হবে আল্লাহর জন্যে ভিতরটা হবে আল্লাহর জন্যে আর বাইরের সিস্টেমটা হবে আল্লাহর প্রেরিত মহাপুরুষ মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তাই আল্লাহর নবী আলাই সালাতাম এবার ওই ব্যক্তিকে সালাতের প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন হাতে নাতে কিভাবে সে সালাত আদা করবে এর পদ্ধতিটা কি হবে তাই তাই আল্লাহ নবী সালাতাম ওই ব্যক্তিকে এবার বলছেন জাহাদিসটি আবু হরি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ নবী আলাইসালাম বললেন ইদা কুম তেলা যখন তুমি সালাত আদায় করার নিয়ত করে নিবে কমতা মানে এখানে যখন আরাদ্দার সালা সালাত আদায়ের তুমি নিয়ত করে নিবে তখন কি করতে হবে তোমাকে ফাঁস বেগিল উজু উজু পরিপূর্ণভাবে সুন্দরভাবে করবে নিয়মে যে নিয়ম ইতিমধ্যে আমরা আলোচনা করে এসেছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উজুর পদ্ধতিতে উজু করবে আমার নিয়মে আপনার নিয়মে কোন বইয়ে কি লিখা আছে এটা না রাসুল সাল্লাহ সাল্লামের যে উজুর পদ্ধতি ইতিমধ্যে আপনাদেরকে আমরা বিস্তারিত আলোচনা করেছি বরং উজুর একটা অধ্যায় আলোচিত হয়েছে সেখানে উজুর ব্যাপারটা আবারও আমরা হাদিসের আলোকে শিখে উজু করতে হবে এরপরে কি কেবলা কারণ সালাদ সহি হওয়ার জন্য আমরা বলে এসেছি ছয়টা শর্ত তার মধ্যে একটা ছিল কি যে অপবিত্র থাকলে পবিত্র যদি ছোট অপবিত্র হয় উজুর মাধ্যমে আর বড় অপবিত্র হলে গোসলের মাধ্যমে যার আলোচনা বিস্তারিত ইতিমধ্যে হয়ে গেছে তুম্মাস্তাক বেলিল কেবলা এরপরে এরপরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাও কারণ কেবলামুখী হয়ে যাও খরচ সালাতের ক্ষেত্রে কেবলা সামনে করা কেবলামুখী হয়ে দাঁড়ানো এটাও একটা শর্ত আমরা আলোচনা করে এসেছি এরপরে কি করবে এবার উজু হয়ে গেল দাঁড়িয়ে গেল দায় নামাজে দৃষ্টিটা সেজদার জায়গায় থাকবে কেবলামুখী হয়ে গেল এবার সালাত কি দিয়ে আল্লাহ নবী আলিসালাম বলেন ফাকাব্বের এরপরে আল্লাহ আকবার বলে তুমি সালাতের কি নিয়ত বেঁধে নাও যেটাকে আমাদের দেশে নিয়ত বাধা বলে বা সালাতে শুরু এবার এই তকবির তকবিরটাকে বলা হয়েছে তকবিরাতুত তাহরিমা আল্লাহ নবী আলাইসালাম বলেছেন তাহরি মুহাত তকবির ও তাহরিল উহা তসলিম নামাজের শুরু হবে তকবির দিয়ে তাহলে নামাজের আগে পবিত্র হয়ে গেলেন কাপড় চোপড় ঠিক আছে উজু হয়ে গেল কেবলামুখী হয়ে গেল সময় হয়ে গেল এবার নিয়ত হয়ে গেল এরপরে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করতে হবে সোম্মা করা মা তায়াসারা কামিনাল কোরআন তকবির দিয়ে কি করবে অন্য হাদিসা আছে যে হাত দুইটা কাঁধ পর্যন্ত অথবা কান পর্যন্ত উঁচু করে কি করবে বুকের মধ্যে রাখবে সেই হাদিস যেটা হলো বুকের মধ্যে রাখা এই বুকের মধ্যে রাখার নিয়মটা হাতটা এখানে কয়েকটা মশালা আসবে যেটা আমরা হাদিসটির অনুবাদ শেষে আপনাদের বলবো যে হাতটা কোথায় রাখবে কিভাবে রাখবে কিভাবে ধরবে এর কিছু মশালা আমাদের আসবে আগে আমরা হাদিসটা অনুবাদ শেষ করে নিই এরপর আল্লাহ নবী আলিসাল্লাম বললেন তুম্বা করা কোরআন কোরআনের যা তোমাদের জানা আছে তোমার সেখান থেকে তুমি পাঠ করবে বন্ধুগণ ছোট্ট একটা বিরতির পরে আবার আপনার কাছে ফিরে আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা আমরা আবুহর রাজিয়াল্লাহ তালা আনুর হাদিস বর্ণনা করতেছিলাম আল্লাহ নবী আলিসালাতাম ওই ব্যক্তিকে যে সালাদ ঠিকমতো আদা করতে পারে নাই বললেন যে এরপরে তুমি কোরআন থেকে যা জানো তা পাঠ করবে কোরআন থেকে যা জানোর প্রথম কথাটাই তো হলো সুরা ফাতেহা একটা মানুষ যখন কোরআন শিখে তখন তো প্রথম সুরা ফাতেহাই শিখে এছাড়াও সুরা ফাতেহা যে পড়তে হবে এ ব্যাপারে পরবর্তী আমাদের কাছে হাদিস আসবে আল্লাহ নবী আলিসাল্লাম এরপরে তাকে বলেন সুম্মার কা হাত্তা সুরা ফাতেহা হয়ে যাবে অন্য একটা সুরা মিলাবে এরপরে রুকু করবে রুকুর সময় আবারও দুইটি হাত উত্তোলন করে রুকুতে যাবে যেটা পরবর্তী হাদিসে আমাদের আসবে এবার আল্লাহ নবী হাত্তা তাতমাইন্না রাখা রুকু যখন করবে তখন একটু ধীর স্থির তৎমাইন মানে ধীর স্থিরভাবে রুকু করবে এবং রুকুর ক্ষেত্রে মনে রাখতে হবে মাথাটা যেন উঁচু না হয় এবং নিচু না হয়ে যায় বরাবর হয় এমনকি আল্লাহ নবী আলিসাল্লাম এতটুক বরাবর হতেন যে পিঠের মধ্যে পানির বর্তন রেখে দিলে পানি পড়বে না এমন অবস্থা এই জন্য সোজা এবং এটার মধ্যে রয়েছে আপনার শারীরিক উপকার কারণ সোজা যখন থাকবেন আপনার পিছনটা পিঠটা মাথাটা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ব্যায়ামের দিক থেকেও কিন্তু একটা উপকারী বলেছেন যারা এ বিষয়ে অভিজ্ঞ রুকু যখন হয়ে যাবে রুকুর মধ্যে হাত দুইটি হাঁটু মধ্যে রাখবে এবং আঙ্গুলগুলি ফাঁকা রেখে হাঁটুটাকে মজবুত করে ধরে এখানে তার রুকুর দোয়া বলবে সেটা পরে আসবে এরপরে সুম্মারফা হাত্তা তা আতাদিলা এমন রুকু যখন হয়ে যাবে এবার দাঁড়াবে সোজা হয়ে দাঁড়াবে এটাও একটা রুকুন সলাতের রুকুন বা ফরজ কিংবা ফরজ কি যেমন শেষদার রুকুটা ধীর স্থিরভাবে করা খালি যাওয়া আর আসা এমন না ঠিক এইভাবে আর একটা ফরজ রুকুন হলো কি যে রুকু শেষ হয়ে গেলে দাঁড়াবে সোজা দাঁড়াবে যাতে সমস্ত শরীরের বিশেষ করে যে মেরুদণ্ডের হাড্ডিগুলি যে যে স্থানে যেন পৌঁছে যায় এরপর আল্লাহ নবী বলেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাহাজেদা এরপরে তুমি সেজদা করবে ধীর স্থিরভাবে সেজদার পদ্ধতি পরে আমরা বর্ণনায় বলবো ধীর স্থির ভাবে খালি ঠেকাবে মাথাটা আর উঠবে কপালটা ঠেকাবে আর উঠাবে লাগাবে আর উঠবে এটা না বরং ওইখানে ধীর ভাবে সেজদা করবে এবং সেজদার দোয়া পড়বে এবং ধীর ভাবে হয়ে গেলে সুম্মারফা হাত নাজা আলিসা এরপরে প্রথম সেজা থেকে উঠে ধীরে স্থিরভাবে সোজা হয়ে বসবে সোজা হয়ে বসার পরে এরপরে কি করবে সুম্মাসজোদ হাত্তা তাতমাইনা সাজেদা এরপরে দ্বিতীয় সেজদা করবে দ্বিতীয় সেজদা ধীরে স্থিরভাবে করবে তখন সেজদার কাজ হয়ে যাবে সেজদার দোয়া হয়ে যাবে সেজদা কিভাবে করবে সে বর্ণনা পরে আসবে এরপরে আবার সুম্মাফ আলদাল কাফি সলাত লেহা তাহলে আল্লাহ নবী আলি সালাতাম এরপরে বললেন তোমার বাকি সালাতের যে কাজগুলি রয়েছে রাকাত রয়েছে সেখানেও এইভাবেই করতে থাকবে এই হাদিসের মধ্যে যেটা লক্ষণীয় যে সাতের ফরজগুলি রুকুনগুলি এই সাহাবি করতে পারে নাই বলে আল্লাহর নবী আলিসাল্লাম তাকে আবারও সালাত আদা করতে বললেন আবারও করলেন এবং তাকে শিক্ষা দিলেন যে এইভাবে এখানে রুকু করার সময় ধীর স্থির দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে যাওয়া সেজদার সময় স্থির উঠে বসে আবার স্থির আবার সোজা দাঁড়িয়ে বসে যাওয়া আবার সেজদা করা ওখানে ভাবে আবার সোজা দাঁড়িয়ে যাওয়া স্থির তার এই যে সালাতের রুকুনগুলি ফরজগুলি এখানে আল্লাহর নবী তাকে শিক্ষা দিলেন তাহলে এই ফরজ আগেই বলেছি কোনো ফরজ কেউ কেউ কেউ ফরজ বলেছেন কেউ ফরজগুলিকে রুকুন বলেছেন তো ফরজ বা রুকুন যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তার সালাত হবে না এটা আমাদের মনে রাখতে হবে এই সাহাবি তার সলাতের ফরজ রুকুনগুলি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ নবী তাকে একবার দুইবার তিনবার করে রিপিট করে সালাত আদায় করতে বললেন যখন সে তার জানা ছিল না আল্লাহ নবীর কাছে জানতে চাইলেন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলমিন মোয়াল্লিমুল উম্মা উম্মতির মহাশিক্ষক তিনি তাকে সুন্দরভাবে সালাতের এই রুকুনগুলি ফরজগুলি শিক্ষা দিলেন এবং কিভাবে করবে সেটা জানিয়ে দিলেন এ হাদিসটি হুসাবা আল্লাহজলিল বুখারি সাতজন এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এই শব্দগুলি কিন্তু বুখারি শরীফের শব্দ এ হাদিসের দ্বারা আমরা যেটা জানতে পারলাম যে সালাতের রুকুন ছুটে গেলে ছেড়ে দিলে স্বেচ্ছায় বা ইচ্ছায় অনিচ্ছাকৃত ভুল করে বা না জেনে হ্যাঁ তাহলে তার সালাতেই হবে না এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সালাতের যে চোদ্দটি যে রুকন রয়েছে সেগুলিকে জেনে নেওয়া কোনো ক্রমে যেন এগুলি না ছুটে যায় কারণ ছুটে গেলে কি হবে সালাত আপনার হবে না অজেব ছুটে গেলে সেজদা সহু দিয়ে সেটা পূর্ণ হবে সুন্নত মুস্তাব ছুটে গেলে সবাব থেকে বঞ্চিত হবেন কিন্তু রুকুন ছুটে গেলে নামাজেই হবে না সালাতেই হবে না বাতিল হয়ে যাবে এজন্য আমাদের সেগুলি জেনে নেওয়া অত্যন্ত জরুরি আমাদের পরবর্তী আলোচনায় সুযোগ সুযোগ হলে আমরা আপনাদের সেই রুকুনগুলি অজেবগুলি সুন্নতগুলি বলে দেওয়ার চেষ্টা পাবো ইনশাআল্লাহ এরপরে যে হাদিসটি ইবনে মাজা এসেছে হাত্তা তাতমা ইন্না কায়মা ঠিক দাঁড়িয়ে যাবে স্থিরভাবে আহমাদের বর্ণে এসেছে ভাকিম সুলবাক তোমার পিঠটাকে সোজা করে নেবে হাত্তা তারজিয়াল এজাম যাতে করে মানে দাঁড়িয়ে পিঠটাকে সোজা করে নেবে রুকু থেকে উঠে যাতে করে হাড্ডিগুলি বলছিলাম যে ওই সব হাড্ডিগুলি আপন আপন জায়গায় পৌঁছে যায় বিশেষ করে মেরুদণ্ডের হাড্ডি তো বাঁকা হয়ে গেছিল ওটা যেন সোজা হয়ে যায় ওয়ালিনাসাই ওবিদাউদ মিন হাদিস ইরফাত ইবনে রাফে ইন্নাহা লান তাতিম্মা সালাতু আহাদিকুম হাত্তা ইউসবিগাল উযু কামা আমারাহুল্লাহু তাআলা নাসাই এবং আবু দাউদে রেফা ইবনে রাফের হাদিসে এসেছে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন তোমাদের কাউরি সালাত পরিপূর্ণ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে পরিপূর্ণভাবে অজু না করবে কারণ সালাদ সহি হওয়ার জন্য অজু শর্ত অজুই যদি না হয় তো এজা ফাতার শর্ত ফাতাল মাসুদ যদি আপনার শর্তই না পাওয়া যায় তাহলে যার জন্য করতেছিলেন সেটাও পাওয়া যাবে না এক্ষেত্রে উজুকে পরিপূর্ণ করে নেওয়া সালাত আদায়ের শর্ত এটা এখানে আবারও আমরা তাগিদকে জানতে পারলাম কামা আমার আল্লাহ তালা যেমন আল্লাহ রব্বুল্লা আলমিন উজু করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের বলে দিয়েছেন হাত ধৌত করা মুখমন্ডল ধৌত করা হাত দুইটি ধৌত করা মাথা একবার মাসে করা পা একবার করে টাকনু পর্যন্ত ধৌত করা এবং হাত কোনোই পর্যন্ত যার বিস্তারিত আলোচনা ইতিপূর্বে আমাদের হয়ে গেছে এরপরে তকবির দিবির দিবি আল্লাহ একবার বলবে আল্লাহর এই সিফাতি নাম আল্লাহ মোহন এটা দিয়েই তকবির দিতে হবে এরপরে সে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর গুণকীর্তন গাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কি প্রশংসা করবেন এরপরে কফিহা এ হালিস আরো আছে ফাইন কান কোরআন ফাকরা কোরআন যদি জানো তাহলে কোরআন পড়ো কোরআন যদি জানো কোরআন পড়ো ওয়াইল্লা ওয়াকাব্বির আর যদি কেউ সুরা ফাতেহাও না জানে কোরআনের কিছু না জানে একেবারে হয়তো নো মুসলিম আজকে ইসলাম গ্রহণ করেছে বা একেবারে কিছু জানে না তাহলে তাকে বল সালাত আদা করতে হবে তারপরও এই অবস্থাও তাকে সালাত ত্যাগ করা যাবে না যে আমি দোয়া জানি না আমি সুরা জানি না এই অভিযোগ চলবে না আপনাকে তারপরও সরাসরি কেউ ইসলাম গ্রহণ করলো বা আজ তার সালাত ফরজ হলো সাথে তাকে সালাত আদা করতে হবে কোনোভাবে এই সালাদ অবহেলা বা দেরি করা ত্যাগ করা যাবে না জানে না তাহলে তাকে তাকে করতে হবে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইলাহ ইল্লাহ বলে তাকে সালাদ আদা করতে হবে আবি দাউদ এরপরে তুমি কি করবে কোরআন থেকে সুরা ফাতেহা পাঠ করবে এরপরে যা জানো তা সুরা মিলাবে এখানে বোঝা গেল সুরা ফাতেহা এবং সুরা ফাতেহা সালাতের একটি রুকুন বা ফরজ যেটা পরবর্তীতে আমাদের আসবে সুরা ফাতেহা ছড়া সালাদ সই হওয়া বা সরাত পরিপূর্ণ হওয়া কোনোভাবেই এটাকে নেওয়া যেতে পারে না ফাতেহার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন যে সুরা ফাতেহা পড়বে না তার সালাতেই হবে না এ বিষয়টি আমরা পরবর্তীতে আপনার কাছে বিস্তারিত ইনশাল্লাহ বলবো বলে আশা রাখি ওয়ালি ইবনে হেব্বান সুম্বা বিমাসে ইবনে হেব্বানের রেওয়াতে আছে তুম্বা বিমাসের এরপরে যা তুমি চাইবে পড়বে তাহলে এই হাদিসগুলি দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সালাদ কিভাবে আদা করতে হবে আমরা হাদিসগুলি বর্ণনা করার পরে লাস্টে গিয়ে আপনাদের আপনাদের পরিপূর্ণ সালাতের কোরআন ও সই হাদিসের আলোকের পদ্ধতিটা আমরা বিস্তারিত আপনাদেরকে একবারে একসাথে জানিয়ে দেব তার আগে এ বিষয়ে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেই হাদিসগুলি আমরা জেনে নেওয়ার চেষ্টা পাব ওয়ান আবি হমাইদ সাঈদ রাজি আল্লাহ তালা আনহু কাল রাইত রাসুল আল্লাহ সাল্লাম ইদা কাব্বারা যা আলা ইয়াদাই হাজু আমান কেবাই ওয়াইদা রাকা আমখানা ইয়াদাই মিন রকমাতে এটা বিস্তারিত হাদিস আমরা একটু করে পড়ে পড়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আবু হমায়দ আসাঈদি রাজিল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে সলাৎ আদায় করতে দেখেছি সুবহান সুবহান আল্লাহ আবু হমায়দ আসাঈদি রাসুল্লাহ সাল্লামকে কিভাবে সালাত আদায় করতে দেখলেন হুবাহ সেই সালাদটা পদ্ধতি সেই সালাতের নিয়ম আমাদেরকে তিনি বর্ণনা করে দিয়ে বলছেন কি করলেন আল্লাহ রাসুসাল্লাম যখন আল্লাহ আকবর বললেন তখন তার দুই হাত তার দুই কাঁধ বরাবর করলেন অর্থাৎ আল্লাহ আকবর বলে তিনি কি করলেন হাত উঠালেন তাহলে আমরা দ্বারা বুঝতে পারলাম যখন তকবিরের তাহারিমা আমরা বাঁধব তখন হাত দুইটি কাঁধ বরাবর উত্তোলন করতে হবে ওয়াইদারা আমকানা ইয়াদাই হিমিন রুকবাতেই আল্লাহ রাসুসাল্লাম যখন রুকু করলেন তখন তার দুইটি হাত কেকের মজবুত বুত করে হাঁটু দুইটিকে ধরলেন আর অন্য বর্ণে আছে তার আঙ্গুলগুলিকে কি করলেন ফাঁক ফাঁক করে তিনি দুইটা হাঁটুকে মজবুত করে ধরে ফেললেন তাহলে যখন রুকু হবে তখন কি করতে হবে হাত দুইটি দুই হাঁটুকে মজবুত করে ধরে নিতে হবে থুম্বা হাসারা জাহারা এরপর আল্লাহ নবী আলিস রুকুর সময় কি করলেন তার পিঠটাকে একেবারে কি করলেন হাসারা হাসার অর্থ এখানে তিনি বিছিয়ে দিলেন একেবারে লম্বা করে দিলেন এরপরে ফায়দা রফা সুন্দরভাবে করে আল্লাহ নবী যখন দাঁড়ালেন ইস্তাওয়া সোজা দাঁড়ায় গেলেন এমনকি পিঠের যে মেরুদণ্ডের হাড্ডিগুলি যা যা স্বস্থানে পৌঁছে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন কারণ উঠলে আর আবার সেজদায় চলে গেলে তো ওটা আপন আপন স্থানে পৌঁছবে না বরং একটু দাঁড়িয়ে সময় নিলে সেটাই কিন্তু দাঁড়াবে এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে একটা কথা যে এই যে এতেদাল সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া হয়ে দাঁড়িয়ে যাওয়া বা সোজা হয়ে বসে যাওয়া আর ইতমিনান অর্থাৎ রুকু সেজদাগুলিকে শান্তভাবে করা এগুলিকে বলা হয়েছে ফরজ এগুলি রুকুন আর এক্ষেত্রে আপনাকে কমপক্ষে এই স্থির ধীর স্থির হওয়া বা সোজা হওয়া ওলামারা মহাদিসা বলেছেন বা ফোকাহারা যে কমপক্ষে তিনবার তসবি পড়ার সমান সময় দিতে হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এতটুক সময় কমপক্ষে দিতে হবে যদি কেউ না দেয় এই রুকুন ফরজের ক্ষেত্রে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে যেমন ভাবে ওই মুসিউসলা রাসুসাল্লামের সামনে সালাত আদায় করে তার সালাতকে বাতিল বলে ঘোষণা করেছিলেন এবং তাকে সালাত শিক্ষা দিয়েছিলেন এরপরে ওয়াদা আল্লাহ রাসুসাল্লাম সেজদা করলেন দুইটা হাত রেখে দিলেন গাইরা মুফতারেশ মানে এইভাবে হাত মাটির সঙ্গে বিছিয়ে দিলেন এমনটাও না আবার ওলা কাবেদ এবং হাত দুইটাকে একেবারে মাথার সঙ্গে লাগাই দিয়ে বা বন্ধ করেও না আমাদের এই পর্বে সময় একেবারে শেষ প্রান্তে বিদায়ের আগে আপনাদেরকে অদা করছি আবু হমায় সাইদের হাদিসের বাকি অংশ পরবর্তী পর্বে পূর্ণ করার জন্যে সে পর্যন্ত আমাদের দাসে হাদিস শোনার জন্যে আগ্রহে থাকুন ধন্যবাদ সকলকে والسلام ورحمة الله وبركاته